ওগো নবীরাশিক যারা তাদের দিলে কাল মা ভরা দিনের খাতিরে তারা হতে পারে পারা পারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা ওগো নবীর আশিক যারা তাদের দিলে কাল মা ভরা দিনেরই কাতিরে তারা হতে পারে পারা পারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা আদম ইস কবি সবাই ঘরাই একই চাবি আদম ইসানুহু নবী সবাই ঘরাই একই চাবি কি চাবি বলে আমি হলাম খোদার নবী মেনে নাও মোর এই দাবি ওগো আল্লাহ আহাত আল্লাহ সমাদ ওগো আল্লাহ আহাত আল্লাহ সমাদ যার নাই কোনো শরিক এই কথা মেনেছে যারা পেয়েছে রাস্তা সঠিক নবীরা পথের পথিক তাই তাঁদেরই রাস্তা সঠিক নবীরা পথের পথিক তাই তাঁদেরই রাস্তা সঠিক ওগোনো বিরাস কি যারা তাদের দিলে কলমা ভরা দিনের খাতিরে তাঁরা হতে পারে পারা পারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা বেলাল ইহুদির কেনা গোলাম ছিল যখন আসিকে রসুল হলো বেলাল ইহুদির কেনা গোলাম ছিল যখন আসিকে রসুল হলো তার কারণে তাকে গরম বালিতে শুতে হলো তার কারণে তাকে গরম বালিতে শুতে হলো ওগো তার জিহ বাটেনে পায়ের সঙ্গে টান দিয়ে রাখতো তার টাটে নে পায়ের সঙ্গে টান দিয়ে রাখতো আবু জেহেলের দলের লোকেরা তাকে পালা করে করে মারতো সে মুখে আহাদ আহাদ বলতো তবু নবীর কলমা কেন ভুলতো সে মুখে আহাদ আহাদ বলতো তবু নবীর কলমা না ভুলতো ওগো নবীরা কি যারা তাদের দিলে কলমা ভরা দিনের খাতিরে তারা হতে পারে পারা পারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা খোদাই করে সাহারা নবীর আশিক হয় যারা